আজকেও আমাদেরকে সলাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল ওলুম আল ইসলামিয়া জামে মসজিদে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আজকে আমরা এই জুমার খুদ্ আদায় করছি ওই মুহূর্তে যখন সারা বিশ্বের ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে মুসলিম জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আপনারা জানেন মুসলিম জাতির প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস আজ এহুদিদের দখলে ফিলিস্তিনের মুসলিমদের বাড়িঘরগুলো বুল্ডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে সেখানে অবুজ শিশুদের বুকটাকে ট্যাঙ্কের গোলা দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে ইরাকের কাছে বিপুল বিধ্বংসী অস্ত্র মজুদ রয়েছে এই মিথ্যা অজুহাতে বোমা হামলা করে হাজার হাজার মুসলিমদেরকে হত্যা করা হয়েছে লক্ষ লক্ষ মুসলিমদেরকে পঙ্গু করা হয়েছে আফগানিস্তানের মুসলিমদেরকে যুগ যুগ ধরে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে আপনারা জানেন মুসলিম যুবকদেরকে উলঙ্গ করে পিরামিড তৈরি করেছে ইহুদি খ্রিস্টান জাতি মুসলিম যুবকদের হত্যা করে তাদের মুখে পেশাব করে দিয়ে উল্লাস করেছে শুধু এ পর্যন্তই নয় মুসলিম জাতির প্রাণ প্রিয় কিতাব আল্লাহর কালামকে ওরা আগুনে পুড়িয়েছে কোরআন শরীফের গায়ে কুরুশ চিহ্ন এঁকে দিয়ে তারা উপহাস করেছে মুসলিম জাতিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আপনারা জানেন মুসলিম জাতির যুবতী সুন্দরী নারীদেরকে গ্রেফতার করে কুখ্যাত আবু গারিব কারাগারে ক্রমে ধর্ষণ করেছে পাকিস্তানের মুসলিম জাতিকে আমেরিকা এবং তার দোসরেরা ড্রোন হামলা চালিয়ে নিরীহ মুসলিমদেরকে পাইকারি হত্যা করে যাচ্ছে কাশ্মীরি মুসলমানদেরকে যে কোনো মিথ্যা অজুহাতে অহরহ নিধন করে যাচ্ছে বর্তমানে এ পর্যন্ত একান্ত নয় সকালবেলা যারা ওম শান্তি ওম শান্তি বলে চিৎকার মেরে পৃথিবীর মানুষকে ধোকা দিচ্ছে সেই নেড়া বৌদ্ধ জাতি মুসলিম জাতিকে পাইকারি ভাবে হত্যা করা শুরু করেছে আপনারা জানেন আজকের সমস্ত পত্র পত্রিকা দুনিয়ার সমস্ত বিবেক এটার পক্ষে মাথা চারা দিয়ে উঠেছে সেই মুহূর্তে এটাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য বার্মার সামরিক জান্তারা এই বাংলাদেশ সরকারের কাছে খবর পৌঁছে দিয়েছে এটা নাকি জামাত ইসলাম উচকে দিয়েছে আপনারা জানেন এই বার্মার নারা বৌদ্ধরা নিরীহ তাবলিক জামাতের দশজন লোককে বাসের থেকে নামিয়ে প্রথম জবাই করে এই হত্যাকাণ্ডের শুরু করেছে তাবলিক জামাতের লোকেরা কি জামাত ইসলাম করে তাবলিক জামাতের লোকেরা কোন জঙ্গিবাদী এই নিরীহ তাবলিগি লোকদের মাধ্যমে তারা তাদের এই হত্যাকাণ্ড শুরু করেছে ভাইয়েরা আমার প্রতিবেদন না ভাইয়েরা আমার পরিষ্কার লেখা আছে এটা আজকের পত্রিকাগুলো পড়বেন তাবলিক জামাতের লোকদের কিভাবে তারা জবাই করেছে এই পর্যন্ত রোহিঙ্গারা বাংলাদেশের অসংখ্য মুসলিমদেরকেও সেখানে সারা মুসলিম জাতিকে আফগান সেই আরাকানের মুসলিম জাতিকে হত্যা করেছে এ পর্যন্ত প্রায় ছয় হাজার মুসলিম নারী পুরুষকে তারা হত্যা করেছে আপনারা জানেন আজকের পত্রিকায় রয়েছে মুসলিমদের কচি কচি সুন্দরী মেয়েদেরকে ধরে নিয়ে ওই নাসাকা বাহিনী এবং বৌদ্ধরা তাদের সেই যৌন তৃপ্তি মিটাচ্ছে মুসলিম যুবকদেরকে ধরে নিয়ে হত্যা করছে আপনারা জানেন মুসলিমদের বাড়ি ঘরগুলোতে আগুন জ্বালিয়ে দিয়ে গ্রামকে গ্রাম তারা সাফা করে দিচ্ছে আগুন নেভানোর নামে পানির পরিবর্তে পেট্রোল কেরাসিন ডিজেল ঢেলে দিয়ে মুসলিমদের বাড়িগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে আপনারা জানেন পত্রিকায় লিখেছে কোন মুসলিম যখন আগুন নেভাতে আসে তাকেও গুলি করে হত্যা করা হচ্ছে মুসলিমদের মসজিদ মাদ্রাসায় এবং তাদের বিভিন্ন বাড়িতে একত্র করে আগুনে পুড়িয়ে হত্যা করা হচ্ছে কোন মুসলিম যদি জীবন বাঁচাতে বেরিয়ে আসে তাকে কারফিউ ভঙ্গ করেছে বলে অজুহাত দিয়ে গুলি করে হত্যা করা হচ্ছে শুধু এ পর্যন্তই নয় এই বৌদ্ধরা মুসলিমদের লেবাস পোশাক জুব্বা টুপি পরিধান করে মুসলিমদের ভিতরে ঢুকে গিয়ে তারপরে মুসলমানদের হত্যা করা শুরু করেছে আপনারা জানেন যে সমস্ত মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে এই মুসলিমদেরকে ন্যাড়া করে বৌদ্ধদের পোশাক পরিধান করিয়ে বৌদ্ধরা মারা গেছে বলে মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে ভাইরা আমার শুধু পর্যন্তই নয় আহত মুসলিমদের জন্য সেখানকার সমস্ত মেডিকেল গুলোকে জব্দ করে দেওয়া হয়েছে কোনো মুসলিমকে মেডিকেলে ভর্তি করানো হয় না মুসলিমদের জন্য মোবাইল ব্যবহার করা বন্ধ হয়ে গেছে মুসলিম যুবকদের মোবাইলগুলো ছিনিয়ে নেওয়া হয়েছে শুধু এ পর্যন্তই নয় প্রতিটি পাড়া থেকে মুসলিমদের নেতৃত্ব দিতে পারে অথবা অর্থ যোগান দিতে পারে এরকম শক্তিশালী যুবকদেরকে ধনাঢ্যদেরকে অর্থশালীদেরকে গুম করে হত্যা করা হচ্ছে আপনারা জানেন গত তেরো জুন বুধবার তিন শত মানুষকে এরকম ধরে নিয়ে তারা হত্যা করেছে আপনারা জানেন আহত মুসলিমদেরকে যদি কেউ মানবিক কারণে শেল্টার দেয় তাদেরকেও গ্রেফতার করা হচ্ছে এদের মূল ইচ্ছা হচ্ছে বারমার ভূখণ্ড থেকে মুসলিম জাতিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলা এজন্যই তারা প্রথমে তাবলিক জামাতের দশজন সাথীকে জবাই করার মাধ্যমে হত্যাযজ্ঞ শুরু করেছে আমার ভাইয়েরা বারমার বিতাড়িত মুসলিমরা যখন প্রাণ নিয়ে টলারে বাংলাদেশে আশ্রয় নিতে আসছিল তখন এদেশের মুসলিম নামধারী সরকারের পাঁচটা গোলাম সীমান্ত রক্ষীরা এই মুসলিমদেরকে জোর করে পুশব্যাক করে ওদেরকে কুফফারদের হাতে ফেরত দিচ্ছে শত শত অসহায় অভুক্ত মুসলিমরা তিনটি টলারে বৌদ্ধ নাসাকা বাহিনী সাগরে ডুবি দিয়েছে দুটি টলার শত শত মুসলিমদেরকে নিয়ে সাগরে ভেসে বেড়াচ্ছে আশ্রয়ের সন্ধানে ওই টলারগুলোতে খাবার পানীয়র অভাবে ইতিমধ্যে অনেকেই মারা গিয়েছে আপনারা জানেন সেখানে মুসলিম রব আমভাবে বিশ্ববাসীর কাছে আহ্বান করেছে তাদেরকে উদ্ধার করার জন্য বিশেষ করে তাদের প্রতিবেশী বাংলাদেশি মুসলিম ভাইদের কাছে তারা ফরিয়াদ করে বলছে পুরো বাংলাদেশে কি এমন একজন মানুষও নেই যে মুসলিমদের সাহায্যে তাদের ভাইদের সাহায্যে গিয়ে আসতে পারে যে যেন সেই আহ্বান করা তারা যেন সেই আহ্বান করছে যে আবার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে করেছেন ওয়া মালাকুম লা ওয়া মালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ও মুসলিম যুবকেরা তোমাদের কি হয়েছে তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না লড়াই করছো না ওই সমস্ত মুসলিমদের উদ্ধার করার জন্য অসহায় দুর্বল পুরুষ নারী ও শিশুদের পক্ষে যারা ফরিয়াদ করে বলছে الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم اهلها ورب العالمين তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো ওয়াজআল লানা মিন লাদুন কাওয়ালিয়া তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে ওয়ালি এবং যজ্ঞ নেতা নিয়োগ করো কানাসিরা তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও এই আহ্বান কোরআনের মাধ্যমে আল্লাহ তারা করছেন আমার ভাইয়েরা এই আহ্বানে সাড়া দেওয়ার জন্য আজকে কি আসমান থেকে ফেরেস্তা আসবে না তোমাদেরকে দিতে হবে আমার ভাইয়েরা জেনে রাখুন আজকের এই ফরিয়াদের সারা দেওয়া আমাদের দায়িত্ব আমাদেরকে আবার সালাহুদ্দিন আইয়ুবি মোহাম্মদ বিন কাসেম তারেক বিন জিয়াদের উত্তরসূরি হয়ে আবার ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে সেজন্য আমি সকল মুসলিমদেরকে শুধু বাংলাদেশ নয় বিশ্বের সমস্ত মুসলিমদেরকে আহ্বান করছি আগামী মঙ্গলবার চট্টগ্রামের থেকে টেকনাফের রোডে নীলা মাদ্রাসা বারমাই ছাত্র যেখানে পড়াশোনা করে আমরা সেখানে প্রতিবাদ করার জন্য যাব ইনশাআল্লাহ প্রয়োজনে বুকের তাজা রক্ত ঠেলে দিয়ে আরাকানি মুসলিমদেরকে জানিয়ে দেব আমরা তোমাদের সাথে আছি তোমাদের সঙ্গে আমরা মরতে রাজি ইম্মা শাহাদা ও ইম্মা সারিয়া হয়তো শহীদ হব নতুবা তোমাদেরকে উদ্ধার করব যতক্ষণ পর্যন্ত তোমাদের সাহায্য করতে না পারবো অতক্ষণ পর্যন্ত আমরা কেউ ফিরে আসবো না ভাইয়েরা আমার ভাইয়েরা আমার আপনারা জানেন আজকে আমার কিতাবও বের হয়েছে যেই কিতাবের জন্য কয়েক বছর পর্যন্ত মেহনত করেছি সেই কিতাব কেন আজকে বের হলো জানি না জানি না এর মধ্যে কি রহস্য আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম জাতির জন্য হয়তো এই কিতাবকে একটা পথ নির্দেশিকা হিসাবে গ্রহণ করেছেন এই কিতাবে লিখে দেওয়া হয়েছে তিনশো নয় পৃষ্ঠা পড়বেন তিনশো নয় পৃষ্ঠায় বলা হয়েছে সমস্ত ওলামায়াম কোন মজহাব কোন দল কোন ফেরকার কোন দ্বিমত নেই ইসলামের শুরু থেকে পর্যন্ত সমস্ত ওলামায়াম ঐক্যমত পোষণ করেছেন যখন চারটা কারণের কোন একটা কারণ পাওয়া যায় তখন মুসলিমদের উপরে জেহাদ ফরজুল আইন হয়ে যায় এর মধ্যে এক নাম্বার হচ্ছে ইদা দাখালাল কুফারু বাল্লাতাম মিন বিলাদিল মুসলিমিন যখন কোন মুসলিম এলাকায় মুসলিম ভূখণ্ডে কুফার আক্রমণ করে তখন ওই এলাকার প্রতিটি মুসলিমদের জন্য জেহাদ ফরজুল আইন হয়ে যায় দুই নাম্বার ইদাল তাকাসাফানি ওয়া তাকাবালা জাহফানে যখন দুইটি দল মুসলিম বাহিনী এবং কাফের যুদ্ধের ময়দানে মুখোমুখি এসে দাঁড়ায় যখন যুদ্ধ শুরু হয়ে যায় তখন প্রত্যেকটা মুসলিমের জন্য যুদ্ধ করা ফরজুল আইন হয়ে যায় নামাজ যেরকম ফরজ রোজা যেরকম ফরজ হজ যেরকম ফরজ জাকাত যেরকম ফরজ ঠিক সেরকম ভাবে প্রত্যেকটি মানুষের জন্য জেহাদ করা ফরজ হয়ে যায় তিন নাম্বার কারণ ইদাস্তান ফারাল ইমাম আফরাদান আও কামান ওয়াজাবা আলাইহিমুন নাফির যখন মুসলিমদের লিডার মুসলিমদের ইমাম অথবা খেলাফত ব্যবস্থা থাকলে মুসলিমদের খলিফাতুল মুসলিমিন কোন ব্যক্তিকে অথবা কোন গোষ্ঠীকে অথবা আমভাবে যখন জেহাদের ডাক দেয় তখন যাকে অথবা যাদেরকে হুকুম দিবে তাদের সকলের জন্য জেহাদ ফরজুল আইন হয়ে যায় আজকের আমাদের এই প্রতিবেশী বার্মার মুসলিমদের জন্য মুসলিমদের ইমাম হিসেবে যখন কেউ দায়িত্ব নিচ্ছে না সেই মুহূর্তে ঢাকার এই প্রান্ত থেকে বিশ্ব মুসলিমদের জন্য ঘোষণা করছি তোমাদের জন্য যাহাদের হুকুম জারি করা হলো যাহাদের ফতুয়া জারি করা হলো যে যেখানে অবস্থান করছো আগামী মঙ্গলবার তোমাদের পরীক্ষা ইনশাআল্লাহ যার যা আছে সব কিছু নিয়ে রোহিঙ্গা মুসলিমদের উদ্ধারের জন্য সাহায্য করার জন্য তোমাদেরকে টেফনাফ টেকনাফের কাছে নীলা মাদ্রাসায় যাওয়ার আহ্বান জানাচ্ছি Yeah, ভাইরা আমার চার নাম্বার কারণ রয়েছে কিতাবে যেগুলো লিখেছে আমাদের এই কিতাবের তিনশো নয় নাম্বার থেকে শুরু হয়েছে ইদা আসিরাল কুফার মাজমুআতাম মিনাল মুসলিমিন যখন কাফেররা মুসলিমদের কোন সম্প্রদায়কে কিছু সংখ্যক মুসলিমকে বন্দি করে নিয়ে যায় তখনও মুসলিমদের জন্য জেহাদ ফরজুল আইন হয়ে যায় আপনারা জানেন আল্লাহর নবী যখন হোদাই বিয়ার গাছের নিচে অবস্থান করছিলেন সেই মুহূর্তে খবর আসলো ওসমানকে হত্যা করা হয়েছে আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম তাবুর ভিতর থেকে বের হয়ে জোরে ডাক দিলেন সাজারা ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবিরা আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে আমি তোমাদের থেকে বায়াত যাচ্ছি আল্লাহর নবী এই বলে হাত রেখে দিলেন বায়াত করা মুসলিম জাতি যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো আমরা মক্কা বিজয় করে ছাড়ব নতুবা সকলেই শহীদ হয়ে যাব এই দুইটার কোন একটা ততক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কেউ এখান থেকে পিসপা হব না কে কে রাজি আছো আল্লাহর নবী হাত বিছিয়ে দিলেন আপনারা আমার লিখিত বায়াত ও সেরাতে মুস্তাকিম বইতে বিস্তারিত পড়েছেন আল্লাহর নবী যখন হাত বিছিয়ে দিলেন চোদ্দশো সাহাবায় গ্রাম ক্রমে আল্লাহর নবীর হাতের উপরে হাত রেখে বায়াত করলো একটা মাত্র মুনাফিক যে ওই সময় বায়াত না করে পালিয়ে গেছে বাকি সমস্ত সাহাবায় কিরাম আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করেছে আমরা নীরব হব না নিস্তব্ধ হব না যতক্ষণে কোরআনকে সংবিধান পাব না আমরা নীরব হব না নিস্তব্ধ হব না যতক্ষণে ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় নতুবা সকলেই শাহাদত আমরা কেউ মদিনায় ফিরে যাব না চোদ্দশো সাহাবায় কেরাম আল্লাহর নবীর হাতে হাত দিয়ে বায়াত করলেন এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতখানা ডান হাতের উপরে রেখে দিয়ে বললেন এটা হচ্ছে উসমানের হাত এই বায়াতের থেকে যাতে উসমান বঞ্চিত না হয় সেজন্য আল্লাহর নবী ওসমানকেও শরিক করার জন্য নিজের বাম হাতখানাকে উসমানের হাত আখ্যায়িত করে এবারে বায়াত মেনে উসমানের থেকে বায়াত হয়ে গেল আপনারা জানেন আল্লাহর নবী যখন গাছের নিচে বসে বায়াত নিচ্ছিলেন জমিনে বসে সাত আসমান ভেদ করে লৌহ কলম ছেদ করে আল্লাহর আরস থেকে আল্লাহ খুশি হয়ে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন সুরায় আল ফাতাহ এর আঠারো নম্বর আয়াতে বলা হয়েছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতা শাজারা আল্লাহ মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়েছেন মুমিনদের প্রতি রাজি হয়ে গেছেন মুমিনদের প্রতি খুশি হয়ে গেছেন যখন তারা আপনার হাতে হাত দিয়ে বায়াত করছিল গাছের নিচে বসে বায়াত পাওয়া গেছে বায়াত পাওয়া গেছে তবে এটা কোন তরিকার বায়াত ছিল না কোন পীর মরিদির বায়াত ছিল না শুধু বায়াতে আল্লাহ খুশি হয়েছেন তা নয় আল্লাহ রাব্বুল আলামিন আরো সের উপর থেকে আয়াত নিয়ে পাঠিয়ে দিলেন যাও সূরা আল ফাতা এর নম্বর আয়াত ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা হে নবী যারা গাছের নিচে বসে আপনার হাতে হাত দিয়ে বয়াত করেছে ওরা আপনার হাতে হাত দিয়ে বয়াত করে নাই বরং আল্লাহর হাতে হাত দিয়ে বয়াত করেছে তাদের হাতের উপরে আল্লাহর নিজের হাত ছিল ভাইয়েরা আমার আজকেও আপনাদেরকে আহ্বান করব বিশ্বের প্রান্তে প্রান্তে যেই মুসলিমরা আমার এই বক্তব্য শুনবে বাংলাদেশের আনাচে কানাচে যাদের কানে আওয়াজ যাবে আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি আগামী মঙ্গলবার তোমরাও সেরকম একটা ঐতিহাসিক বায়াত দিবে মুসলিমদের উদ্ধার করার জন্য যতক্ষণ পর্যন্ত আরাকাদের মুসলিমদেরকে মুক্ত না করা হবে নির্যাতন বন্ধ না করা হবে অতক্ষণ পর্যন্ত আমরা আমাদের জেহাদ চালিয়ে যাবো ইনশাল ভাইয়েরা আমার আপনারা জানেন আজকে মুসলিমদের আশ্রয় দেওয়া হচ্ছে না ফেরত দেওয়া হচ্ছে আল্লাহর নবী আলাইহি দীর্ঘ মক্কায় তেরো বছর পর্যন্ত কাজ করেছেন কিন্তু এই কাজে মাত্র চল্লিশ জন লোক ইসলাম গ্রহণ করেছিল বা কিছু বেশি কম কারণ হচ্ছে এই মক্কার জমিনে আনসার তৈরি হয়েছিল না সাহায্যকারী তৈরি হয়েছিল না এরপরে যখন মদিনার জমিনে আনসার তৈরি হলো আনসাররা মুসলিমদেরকে আশ্রয় দিয়েছিল তখন মাত্র দশ বছরে আল্লাহর নবী আট বছরের মাথায় মক্কা বিজয় করলেন দশ বছরে পুরা দুনিয়ার সুপার পাওয়ার হিসেবে ইসলামকে বিজয়ী করে ছাড়লেন আশ্রয় দেওয়া জরুরি কাজ আজকে মুসলিমরা আমাদের কাছে আসছে আর আমরা তাদেরকে ফেরত দিচ্ছি ভাইরা আমার আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম হাদিস শরীফে পরিষ্কার বলেছেন শুনে রেখো তোমাদের ভাইরা নিজের বাড়ি ঘর সয় সম্পদ ত্যাগ করে খারাজু ইলাইকুম তোমাদের কাছে এসেছে সাহাবাই রাম বললেন فقالوا يا رسول الله اموالنا بيننا হে আল্লাহর নবী আমাদের সমস্ত মাল সম্পদ যা কিছু আছে আমরা আনসারদের মাঝে আর আমাদের মাঝে সমান করে দিলাম আপনি মেহরবানি করে সমান সমান ভাগ করে তাদেরকে মালিক বানিয়ে দিন আজওয়াউল বায়ান তাফসিরে সংকৃতি আট নাম্বার খণ্ডের একশো নব্বই নাম্বার পৃষ্ঠায় রয়েছে সহিহুল বুখারি তিন হাজার সাতশো আশি নাম্বার হাদিসে বর্ণিত হয়েছে লম্মা কদিমু আল মদিনাতা আখা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আব্দুর রহমান ইবনে আউফিন ওয়া সাইদ সাদ ইবনে রবি আল্লাহর নবী সাল আলহি ওয়াসাল্লাম মক্কার একজন মহাজির আর মদিনার একজন আনসার দুজনের মধ্যে ভাই ভাই সম্পর্ক করে দিলেন এরকমই সম্পর্ক করে দিলেন বিশিষ্ট সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ এবং মক্কা থেকে হিজরত করা সাদ ইবনে এর মধ্যে আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন মদিনার একজন বড় ধনী আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে বলছেন ইন্নি আকসারুল আনসারে মালান হে নবী আমি মদিনার সবচেয়ে বড় ধনী আমার এই সম্পদ রয়েছে মালি নিসফাইনে আপনি আমার সম্পত্তিগুলো দুই ভাগ করে এক ভাগ আমার জন্য রেখে দিন আর এক ভাগ আমার মহাজের ভাই সাদ রবির জন্য দান করে দিন এরপরে পর্যন্তই নয় তিনি তার ওই মক্কা থেকে হিজরত করা আনসারি মহাজেরকে উদ্দেশ্য করে বলছেন হে আমার ভাই শোনো লি ইমরাতানি আমার দুইজন স্ত্রী রয়েছে ফানজুর আজাবা হুমা ইলাইকা তুমি এদের মধ্যে বুখারি হাদিস পড়তে আপনি মজলিস ফানজুর আজাবা হুমা ইলাইকা আপনি এদের মধ্য থেকে যে সবচেয়ে বেশি সুন্দরী আপনার পছন্দ লাগে তাকে দেখে নিন আমি তাকে তালাক দিয়ে দিব উতল্লে কাহা আমি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 অংশ রয়েছে আল্লাহ তালা বলছেন আর যারা তাদের কাছে হিজরত করে এসেছে তাদেরকে ভালোবাসে মদিনার লোকদের সম্পর্কে আনসারদের সম্পর্কে আল্লাহ নিজে সার্টিফাই করলেন ইলাইহিম তাদের কাছে যারা হিজরত করে আসে তাদেরকে তারা ভালোবাসে এবং শুধু ভালোবাসা পর্যন্তই না ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরহিম হাজাতাম উতু এবং এই আনসারদেরকে যে সমস্ত সম্পদ এবং মাল দেওয়া হয়েছে সে ব্যাপারে নিজেদের প্রয়োজন তারা প্রয়োজন মনে করে না তাদের আংস মহাজের ভাইদের প্রয়োজনকে বড় করে দেখে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন এবং নিজেদের অভাব থাকা সত্ত্বেও নিজেদের উপরে তাদের অপর ভাইকে মহাজের ভাইকে অগ্রাধিকার দেয় আয়াত সম্পর্কে বলা হয় একজন আনসার মহাজের ভাইকে ঘরে নিয়ে গেছে স্ত্রীর কাছে জানতে পারলো একটা রুটি ছাড়া খাবার নেই ঘরে স্ত্রীর সঙ্গে পরামর্শ করল মেহমানের সঙ্গে খাওয়ার রেওয়াজ আমাদের দেশে আছে নতুবা মেহমান খাবে না আমরা যখন একটা রুটি নিয়ে খেতে বসবো তুমি বাতি ঠিক করার ভান করে বাতিটা নিবিয়ে দাও আমি অন্ধকারে মেহমানের হাতে খাবার তুলে দিব মেহমান খেয়ে পেট পুরে আরাম করবে আমরা দুজন না খেয়েই থাকবো এই পরিকল্পনা করে ঠিকই তারা পরিকল্পনা বাস্তবায়ন করেছে যদিও রাতের আধারে পৃথিবীর কোন শক্তি টের পায় নাই সাত আসমানের উপর থেকে লৌহ কুর্সির উপর থেকে আর সে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার দেখতে পেয়েছেন আল্লাহর নবীকে জানিয়ে দিয়েছেন ওই আলা আনফুস আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা তারা নিজের উপরে অন্য ভাইকে অগ্রাধিকার দেয় প্রাধান্য দেয় যদিও নিজে ক্ষুধার্ত হয়ে থাকে ভাইরা আমার আজকে আমাদের লজ্জা করা উচিত যখন আহত হয়ে মুসলিম ভাইয়েরা নদী পাড়ি দিয়ে ক্ষুধার্ত অবস্থায় অবুজ শিশুরা মনে করে তাদের ভাইয়েরা বাংলাদেশে আছে গেলে আমাদেরকে কোলে তুলে নেবে আমাদেরকে চুমু খেবে আদর করবে সেই মুসলিম জাতি এদেরকে আশ্রয় না দিয়ে ঠেলে দিয়ে কুফারদের হাতে তুলে দিচ্ছে ভাইয়েরা আমার আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলমিন আনসারদের গুরুত্ব দিয়েছেন আজকে আমাদের সুযোগ আছে আনসার হওয়া আজকে বাংলাদেশ সরকারকে আমি জানিয়ে দিচ্ছি আমরা তোমাদের বিরুদ্ধে বলতে চাই না তোমাদেরকে আহ্বান জানাচ্ছি আল্লাহর পক্ষ থেকে সুযোগ এসেছে আনসারদেরকে গ্রহণ মহাজিরদের গ্রহণ করা এই মহাজেরদেরকে গ্রহণ করো তাদেরকে কোলে তুলে নাও তাদেরকে খাবার ঔষধের ব্যবস্থা করো আল্লাহ তোমাদেরকে নুসরাত করবেন হেদায়ত দান করবেন আর যদি তোমরা মুসলিমদেরকে ধিক্কার দিয়ে ফিরিয়ে দাও জেনে রাখো সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশেও আরাকানের পরিস্থিতি হয়ে যাবে এবং তোমাদেরকেও ধিক্কার দিয়ে এই জমিন থেকে বিতাড়িত করে দেওয়া হবে ভাইয়েরা আমার ভাইয়েরা আমার আমাদের পররাষ্ট্রমন্ত্রী উনি বলেছেন রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া সম্ভব নয় এখনো সময় আছে এই মহাজের মুসলিমদেরকে আশ্রয় দিয়ে নিজের দায়িত্ব পালন করো নতুবা সেদিন বেশি দূরে নয় যেদিন বাংলার জমিন থেকে তোমাদেরকে বলা হবে বাংলার জমিনে তোমাদের আশ্রয় দেওয়া সম্ভব নয় তোমাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে তোমাদের অস্তিত্ব ধ্বংস করে দেওয়া হবে ইনশাআল্লাহ আমার পরিষ্কার বক্তব্য আমার মুসলিম ভাইয়েরা যে প্রান্ত থেকে আমার বক্তব্য তোমরা শুনতে পাবে সেই প্রান্ত থেকে আনসারের ভূমিকায় দাঁড়িয়ে যাও যার যা আছে তোমার খাবার যা আছে তা নিয়ে ময়দানে ঝাঁপিয়ে বড় তোমার যারে বাস আছে তোমার হাতে ছুরি আছে রান্নাঘরে বডি আছে এইগুলো নিয়ে ময়দানে ঝাঁপিয়ে বড় সাহায্য করার মালিক আল্লাহ সাহায্য করার মালিককে আনসারদের ভূমিকায় নামতে হবে পানি খেতে ভাইরা আমার আল্লাহ সুবাহ কোরআনের সুরায় আসফ এর চোদ্দ নাম্বার আয়াতে বলেছেন তোমরা আল্লাহর জন্য আনসার হয়ে যাও আল্লাহর আনসার কার আনসার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন আনসার আল্লাহ তোমরা আল্লাহর আনসার হয়ে যাও কামা কলা ইসবন মারিয়াম আলিল হাওয়ারিজিন যেরকম ভাবে ঈসা আলাইহিসালাম হাওয়ারিদের উদ্দেশ্যে খেতাব করেছিলেন বক্তব্য দিয়েছিলেন মান আনসারি ইলাল্লাহ কে আছো আল্লাহর জন্য আমার আনসার হবে সাহায্যকারী হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কল আল হাওয়ারিজুন হাওয়ারিরা বলল নাহানু আনসারুল্লাহ আমরা আল্লাহর জন্য আনসার হয়ে দাঁড়িয়ে গেলাম আমার মুসলিম জাতিকে আহ্বান করব সূরা সাফের চোদ্দ নম্বর আয়াতের আহ্বানের সাড়া দিয়ে আমি তোমাদেরকে বলবো তোমরাও লাভবাহিক বলে হাজির হয়ে যাও নাহানু আনসারুল্লাহ আমরা আল্লাহ আনসার হিসেবে বাংলার জমিন থেকে দাঁড়িয়ে গেলাম ময়দান থেকে পালাবে তো না ইনশাল্লাহ আমার ভাইয়েরা এবারে সত্যিকার পরীক্ষা হবে কে তার জান মাল সব কিছু দিয়ে আনসার হওয়ার জন্য তৈরি আছো এরকম পরীক্ষা সামনে আসবে এই পরীক্ষায় যারা পাশ করে আল্লাহ তালা তাদেরকে মমিন বলে খেতাব দিয়েছেন সুরান ফলের চুয়াত্তর নাম্বার আয়াত পড়ুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله নিশ্চয় যারা ঈমান এনেছে এবং যারা হিজরত করেছে ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ এবং আল্লাহর রাস্তায় জেহাদ করেছে এবং যারা আশ্রয় দিয়েছে আওয়াও মানে কি আশ্রয় দিয়েছে না ছেড়ে দিয়েছে মুসলিমরা যখন তোমাদের কাছে আশ্রয়ের জন্য আসবে তোমাদের শেল্টারের জন্য মুখাভিক্ষি হবে আল্লাহ বলছেন তখন যারা ওই লোকদেরকে আশ্রয় দেয় শেল্টার দেয় ও এবং তাদেরকে সাহায্য করে আল্লাহ বলছেন উলাইকা হুমুল হাক্কা এরা হক মমিন সত্যিকার মমিন প্রকৃত মমিন আল্লাহ এদের জন্য সুসংবাদ দিচ্ছেন লাহুম তু আর ইজকুন কারিম তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা যারা আনসা মহাজেরদেরকে স্থান দেয় সাহায্য করে আল্লাহ তাদের জীবনের সমস্ত পাপ পঙ্কিলতা মিটিয়ে ক্ষমা করে দেন ওয়ারিজকুন কারিম এবং তাদেরকে সম্মানজনক রিজিক দান করেন আমি জিজ্ঞেস করতে চাই সুরায় আনফালের চুয়াত্তর নম্বর আয়াতের সাড়া দিয়ে এই বাংলার জমিন থেকে ওই রোহাঙ্গা মুসলিমদেরকে সাহায্য করে আনসারের ভূমিকা হওয়ার জন্য আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য এবং আল্লাহর সম্মানের রেজেক পাওয়ার জন্য কে কে তৈরি আছো ভাইরা আমার খবরদার আল্লাহর সঙ্গে ওয়াদা করছো বুঝে শুনে ওয়াদা করো ময়দান থেকে পালাবার জন্য ওয়াদা করো না আল্লাহ রাব্বুর আলামিন তোমাদের জন্য সুসংবাদ দিয়েছেন সুরান ফলের বাহাত্তর নাম্বার আয়াতে বলেছেন নিশ্চয় নিশ্চয়ই যারা আল্লাহর উপর ইমান এনেছে ওয়াহাজারু এবং হিজরত করেছে এবং নিজেদের জান ও মাল দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে একদিকে এই লোকদের কথা বলছেন আর একদিকে একদল আনসার প্রয়োজন আল্লাহ তারা সেজন্য আবার বলছেন এবং যারা এই মুজাহিদিনদেরকে যাদের ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে শুধু একটাই অপরাধ তাদের অন্য কোনো অপরাধ নয় তাদের একটা অপরাধ কোরআন বলছে হামিদ সুরায় বুরুজের আট নাম্বার আয়াত আল্লাহ তারা বলছেন ওদের আর কোন অপরাধ নেই তাদের কেন ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে কেন তাদের যুবকদের হত্যা করা হচ্ছে তাদের নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে বাপের সামনের থেকে বোনকে নিয়ে যাওয়া হচ্ছে ভাইয়ের সামনের থেকে যুবতী সুন্দরী বোনকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে অপরাধটা কিসের আল্লাহ রব্বুর আলামিন বলছেন অমানাকামু মিনহুম তাদের থেকে এই প্রতিশোধ নেওয়ার অন্য কোন কারণ নেই হামিদ একটাই মাত্র অপরাধ আর তা হচ্ছে তারা মহাপরাক্রমশালী আল্লাহর উপর ইমান এনেছে তাদের জন্য এই অপরাধ আল্লাহর উপর ইমান আনার কারণে মুসলিম হওয়ার অপরাধী তাদেরকে বের করে দেওয়া হচ্ছে কোরআনের সুরায় হজের উনচল্লিশ এবং চল্লিশ নম্বর আয়াতে বলা হয়েছে যাদেরকে অন্যায় ভাবে তাদের বাড়ি ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে কেন বের করে দেওয়া হচ্ছে একটাই মাত্র তাদের অপরাধ তারা বলে আমাদের রব আল্লাহ আমাদের রবকে তারা তাদের রব আল্লাহকে মানার কারণে শুধু মুসলিম পরিচয় থাকার কারণে আজকে তাদের বাড়ি ঘর গুলোকে পুড়িয়ে দেওয়া হচ্ছে মা বোনদের ইজ্জাতকে ধ্বংস করা হচ্ছে তারা ওখানে বসে ফরিয়াদ করে বলছে আপনারা জানেন এই পরিস্থিতিকে সামনে রেখে প্রখ্যাত মহাদ্দিস ফকিহ ইমাম আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাই বলেছেন কাইফাল করার ওয়া কাইফা ইহুদা মুসলিমুন ওয়াল মুসলিমাতু আদু ফিল মুতাদিন এই কবিতাগুলো আমাদের আজকের প্রকাশিত বই দিন কায়েমের সঠিক পথ এই বইতেও শব্দ আছে কাইফাল করার ওয়া কাইফা ইহুদাও মুসলিমুন ওয়াল মুসলিমাতু মালাতু ফিল মুতাদিন কিভাবে একজন মুসলিম নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারে কিভাবে একজন মুসলিম আরামে ঘুমিয়ে থাকতে পারে অথচ তারই একজন মুসলিমা বোন আরাকান থেকে চিৎকার মেরে বলছে অল মুসলিমা তুমাল আদুবিল মোতাদিন আব্বারে বাত খুদুদা হুন্না বেরান্নাতিন আদ্দাইয়াত নবী হুন্না মুহাম্মাদি যারা কুফফারদের পাঞ্জার ভিতরে বসে গাল চাপড়াচ্ছে আর তাদের নবীকে স্মরণ করছে হায় নবী আজকে তুমি যদি জীবিত থাকতে তোমার এই নির্যাতিতা নিপীড়িতা ধর্ষিতা বোনকে তুই অবশ্য উদ্ধার করতে কিন্তু আজকে লক্ষ দেড়শো কোটি মুসলিম জাতি তাদের কানে আমাদের ফরিয়াদ যাচ্ছে না মুসলিমদের গদি আছে খানকা আছে পীর আছে তাদের দেশ আছে তাদের সেনাবাহিনী রয়েছে কিন্তু তাদের কানে আমাদের ফরিয়ত যাচ্ছে না আল কায়রাতিদা খাসিনা ফাদিহাতান জুহুদাল মাকালাতে লাইতানা লামনুলাদ যারা কুফফারদের পাঞ্জার ভিতরে যারা কুফফারদের বুকের তলে বসে ফরিয়াদ করে বলছে হায় আজকে যদি আমরা জীবিত না হতাম আমরা যদি মায়ের পেটে জন্মগ্রহণ না করতাম চোখ দুটো বন্ধ করে নিজের সর্বশক্তি দিয়ে হাতের মাধ্যমে লজ্জাস্থানকে আড়াল করার চেষ্টা করে এর পরেও ওই হায়নারা কুফাররা তাদের লজ্জাস্থানকে ধ্বংস করে ছাড়ে ভাইরা আমার যে কথা আজ থেকে কয়েকশো বছর আগে বলেছেন সিয়ারু আলামিন আলামিন নুবালা সিয়ারু আলামিন নুবালা নামক কিতাবের আটশো আট খণ্ডের চারশো ষোলো নম্বর পৃষ্ঠায় এই কবিতাগুলো রয়েছে আমাদের লিখিত কিতাবুল এই দিন কায়েমের সঠিক পদে কামতে দিন বইতে এসেছে আমার ভাইয়েরা এরকম চতুর্দিক থেকে আজকে আহ্বান এসেছে এই পরিস্থিতি যখন হয়ে যায় তখন সমস্ত ইমাম ফোকাহা আইম্মা মুহাদ্দিস মুফাসসির সব ইমামদের এক মত ইমাম এবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই আলেখতিয়ারাতুল ইলমিয়া প্রথম খণ্ডের দুইশো সত্তর নাম্বার পৃষ্ঠায় বলেছেন আল ফাতাওয়া আল কুবরা লেবনে তাইমিয়া পঞ্চম খণ্ডের পাঁচশো ছত্রিশ নাম্বার বলেছেন আম্মা কেতাল উদ্দফে যখন মুসলিমদের উপরে কোন আগ্রাসী শক্তি হামলা চালায় মুসলিমদের মা বোনদেরকে ধরে নিয়ে যায় মুসলিমদের কোন ব্যক্তিকে বন্দি করে তখন যত ফরজ রয়েছে সমস্ত ফরজের উপরে ওই মুসলিমদের সাহায্য করার জন্য যুদ্ধ করা ফরজ আইন হয়ে যায় যদি ওই সময় যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে না পড়ে তখন তার সালাদ অন্য অন্য এবাদত কোনো কাজে আসে না প্রমাণ নিন আল্লাহর নবী যখন তাবুকের যুদ্ধের জন্য সকলকে যেতে বললেন সব সাহাবায়ক রাম চলে গেলেন মুনাফিক মদিনায় রয়ে গেল তিনজন বিশিষ্ট সাহাবি যারা মুনাফিক নয় আজকে যাব কালকে যাব করতে করতে আর যাওয়া হলো না আল্লাহর নবী যখন ফিরে আসলেন মুনাফিকরা আল্লাহর নবীর কাছে গিয়ে মিথ্যা মিথ্যা অজুহাত দিয়ে বলছি আর রাসুল্লাহ এই ওজোর ছিল ওই ওজোর ছিল আল্লাহ রব্বুল আলমিন কোরআনের সুরায় এগারো পারার প্রথম আয়াত দেখবেন আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন ইয়াতাজিরুনা ইলাইকুম ইদা রাজাতুম ইলাইহিম قل لا تعتذروا قد نبأنا الله من আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে নবী আপনি যখন মদিনায় ফিরে যাবেন মদিনার মুনাফিকরা আপনার কাছে দলে দলে এসে ওজোর পেশ করবে আপনি বলুন লা আজকে কোন ওজোর পেশ করো না কদ নাব্বান আল্লাহ আল্লাহ আমাকে তোমাদের সব খবর জানিয়ে দিয়েছে তোমাদের যত ওজোর আছে তোমাদের যত বাহানা আছে সবগুলো আল্লাহ জানেন আল্লাহ সবগুলো জানিয়ে দিয়েছে ওই তিন সাহাবি কোনো ওজোর নিয়ে যান নাই চুপচাপ বসে আছেন আল্লাহর নবী সাহাবা একরামদের বললেন ওদের সঙ্গে কথা বলো না কিছুদিন পরে বললেন ওদের পরিবারের লোকজনদেরকেও বলো খবরদার ওরা যেন ওর সাথে কথা না বলে সম্পর্ক না রাখে বোঝা গেল যখন জেহাদ ফরজুল আইন হয়ে যায় এই কাবনে মালিক রাজি আল্লাহ আনহু সেই বায়াতুল আকাবার একজন বিশিষ্ট সাহাবি ইসলামের অন্যান্য সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছেন কিন্তু যখন তাবুকের যুদ্ধে গেলেন না আল্লাহ রব্বুল আলমিন তার পিছনের সিয়াম সালাত জিহাদ সবগুলো বাতিল করে দিলেন বলেন না ইমাশা আল্লাহ তুমি মদিনা ইবাদত করেছো এক রাকাতে হাজার রাকাতের ছোয়াব পেয়েছো মাশাল্লাহ বড় বুজুর্গ আল্লাহ তারা তখন বলেন নাই তুমি মাশা আল্লাহ বদরের যুদ্ধ করেছ অহুদের যুদ্ধ করেছ বায়াতুল আকাবাই ছিলে তোমার আর কোনো অসুবিধা নেই না আল্লাহ রব্বুল আলামিন তার সমস্ত এবাদতের তোয়াক্কা না করে যখন জেহাদ ফরজুল আইন হয়ে গেল তখন এই জাহাদের ময়দানে না যাওয়ার কারণে তার সব কিছুকে বাতিল করে তাকে তিরস্কার করেছেন অবশ্য দীর্ঘদিন পরে যেহেতু মুনাফিক ছিল না দীর্ঘদিন পরে তাদের তবা কবুল হয়েছে আল্লাহ ক্ষমা করে দিয়েছে সে ভিন্ন বিষয় এমনি ভাবে আপনারা জানেন জেহাদ ফারজুল আইন হয়ে যাওয়ার পরে যারা না যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফাসেক বলে আখ্যায়িত করেছেন কোরআনের বহু আয়াত রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে ফাসেক বলে আখ্যায়িত করেছেন কোরআনের সূরায়ে তওবার 24 নম্বর আয়াত পড়ুন এখানে আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন قل قل ان كان آباؤكم وابناؤكم وازوا اخوانكم وازواجكم وعشيرتكم واموال اقترفتموها ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي الفاسقين قوم الفاسقين আল্লাহ তাআলা বলছেন সূরা তওবার 24 নম্বর আয়াতে হে নবী আপনি বলুন মুমিনদেরকে আটটা জিনিসের নাম উল্লেখ করেছেন কয়টা জিনিস কারণ জেহাদের পথে এই আটটা জিনিসের কোনো না কোনো একটাই বাধা হয়ে দাঁড়ায় আল্লাহ তারা বলছেন হুকুম বলো যদি তোমাদের বাপ দাদা পূর্বপুরুষ তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের ভাই বোন তোমাদের স্ত্রী ওয়াশিরাতুকুম তোমাদের আত্মীয় স্বজন ও আমওয়ালুনিক তারাফতুমুহা এবং মাল বাড়ি গাড়ি সম্পদ যা তোমরা সঞ্চয় করেছ অতিজারাতুন তাকসাউনা কাসাদাহা এবং যেই ব্যবসা ব্যবসা মন্দা হয়ে যাবে ভয় আছে যে আজ গেলে ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে ব্যবসা মন্দা হয়ে যাবে ও মাসা কিনু তারদাও নাহা এবং সুরম্য বাড়ি প্রাসাদ মাসাকেন ঘর বাড়ি তার দৌনাহা যা তোমরা খুব পছন্দ করো এই আটটা জিনিস যদি তোমাদের কাছে বেশি প্রিয় হয় আহাব্বাইরাই কুমিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি তিনটা জিনিসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয় আল্লাহর চেয়ে আল্লাহর রাসূলের চেয়ে এবং আল্লাহর রাস্তায় জেহাদ করার চেয়ে যদি বেশি প্রিয় হয় আল্লাহ বলছেন ফাতার অব্বাসু তাহলে অপেক্ষা করো আল্লাহ তারা তোমাদের উপরও সেই বিপদ আপদ জুলুম নির্যাতন চাপিয়ে দিয়ে ছাড়বেন আজকে যদি এই রোহিঙ্গা আরাকানি মুসলিমদের পাশে না দাঁড়াও আল্লাহ বলছেন অপেক্ষা করো তোমাদের উপরও সেই জুলুম নির্যাতন আসার জন্য একটু অপেক্ষা করো এরপরে আল্লাহ বলছেন আল্লাহ দিল কৌমাল ফাসেকিন আল্লাহ রব্বুল আলামিন ফাসেক সম্প্রদায়কে হেদায়েত দান করেন না বোঝা গেল এ আয়াতে বর্ণিত আটটা জিনিসকে শেষে বর্ণিত তিনটা জিনিসের চেয়ে যারা বেশি গুরুত্ব দেয় আয়াতের শেষ অংশে তাদেরকে ফাসেক বলে আখ্যায়িত করেছে তারা যত দিনদার দাবি করুক না কেন যত তাহাজুদ গুজার দাবি করুক না কেন যত নামাজি রোজা হাজি গাজি দাবি করুক না কেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ফাসেক বলে আখ্যায়িত করেছে ভাইরা আমার সুদে পর্যন্তই নয় মৌসা আলাই সালামকে আল্লাহ তারা যখন হুকুম দিলেন তার কম কিনে বাইতুল মোকাদ্দাসে প্রবেশ করো কোরআনের সুরায় মায়দার চব্বিশ থেকে ছাব্বিশ নম্বর আয়াত পড়ুন মূসার বাহিনী তখন মূসাকে কি বলল মূসার বাহিনী বলেছিল কালু ইয়া মূসা ইন্না লন্নাদখুলাহা আবাদা মাদা মুফিয়া হে মূসা যতক্ষণ পর্যন্ত শত্রুরা ওখানে অবস্থান করবে ততক্ষণ আমরা ওখানে যাব না যাও তুমি এবং তোমার রব গিয়ে ওদের সঙ্গে যুদ্ধ করো ইন্না হা হুনা কায়দুন আমরা তো এখানে বসে পড়লাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুসা আলাইহিস সালাতু সালাম তখন আল্লাহর কাছে দোয়া করলেন قال رب إني لا أملك إلا نفسي وأخي হে আমার রব আমি তো আমি নিজে এবং আমার ভাই ছাড়া অন্য কারো উপরে কর্তৃত্ব করার ক্ষমতা রাখি না ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন সুতরাং তুমি আমাদের মাঝে এবং ফাসেকদের মাঝে পৃথক করে দাও বোঝা গেল যারা জেহাদের হুকুম আসার পরে মৌসা নবীকে বলেছিল তুমি এবং তোমার রবকে যুদ্ধ করো আমরা তো এখানে বসে পড়লাম যুদ্ধ করতে যাব না যুদ্ধের থেকে যারা অনীহা প্রকাশ করেছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ফাঁসেক বলে আখ্যায়িত করেছে শুধু এর পর্যন্তই নয় এরপরে সুরা আল ইমরানের একশো আট সাতষট্টি থেকে শুরু করে আটষট্টি নাম্বার আয়াতে বলা আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাদিনা কলুল ইখওয়ানিহিম ওয়াকাদু যারা তাদের মুজাহিদ ভাইদেরকে বলল নিজেরা বসে পড়েছে আর যারা জেহাদের জন্য বের হচ্ছে তাদেরকে বলল যে তোমরা তো মারা গিয়ে শহীদ হয়ে গেছো ওখানে গিয়ে না যদি এরা আমাদের আনুগত্য করত আমাদের কথা শুনে জেহাদে না যাইতো মা কুতিলু তাহলে তারা মরতো না নিহত হতো না আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন কুল ফাদরাউ আন আনফুসিকুমুল মাউতা ইন কুনতুম সাদিকিন হে নবী আপনি ওদেরকে জানিয়ে দিন যদি কথা সত্যি হয় তাহলে তোমরা পারলে তোমাদের থেকে মৃত্যুকে হটিয়ে দাও যদি সত্যবাদী হয়ে থাকো মৃত্যুকে হটিয়ে দেওয়ার ক্ষমতা কারো আছে মৃত্যু যার যখন লেখা আছে তার মৃত্যু তখন এসে যাবে যখন মৃত্যু লেখা চাল্লা কোরআনে পরিষ্কার বলেছেন ইদা যা জালুহুম যখন তাদের মৃত্যু আসবে এক মুহূর্ত আগেও আসবে না এক মুহূর্ত পরেও আসবে না সুতরাং মৃত্যু যদি লেখা থাকে সেই মৃত্যু এসেই যাবে যদিও তোমরা মজবুত অট্টালিকার ভিতরে থাকো সেখানে এসে যাবে আর যদি আল্লাহর পক্ষ থেকে মৃত্যু লেখা না থাকে বুলেটের সামনে বুক তাক করে দিলেও মৃত্যু আসতে পারে না আপনারা জানেন খালেদেবনে ইবনে ওলিদ জীবনে কত যুদ্ধ করেছেন যখন বিছানায় শুয়ে শুয়ে মৃত্যু বরণ করছেন সেই সময় তিনি দুনিয়ার কেয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলিমদেরকে জানিয়ে দিলেন ওহে যারা মৃত্যুর ভয়ে যে হাত থেকে পালাচ্ছ এই খালেদ বিন রক্ষ করো যার দেহে এমন কোন অংশ নাই যেখানে কোন না কোন তীর তরবারির আঘাত লেগেছে কিন্তু আজকে সে বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুবরণ করছে বোঝা গেল যদি যুদ্ধের ময়দানে মৃত্যু না লেখা থাকে দুশ্মনের কোন বুলেট তোমাকে আঘাত করতে পারবে না আর যদি আর যদি তোমার মৃত্যু লেখা থাকে তোমার কোন অট্টালিকা তোমার কোন বুলেট প্রুফ জ্যাকেট গাড়ি তোমাকে হেফাজত করতে পারবে না সুতরাং মুসলিম ভাইয়েরা আল্লাহর রহমানের সারা দিয়ে বারামার আরাকানের মুসলমান ভাই বোনদের ইজ্জত রক্ষার জন্য তাদের আহ্বানের সারা দিয়ে আমি তোমাদেরকে আহ্বান করছি যার যা আছে তা নিয়ে রওনা হয়ে যাও কে তোমাকে খাওয়াবে কার উপর ভরসা করে নাই আমি তোমাদেরকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি তাবলিক জামাতের লোকেরা যেরকম ভাবে নিজের খাবার নিজের গাঠি নিয়ে চলে যায় আগামী মঙ্গলবার ঠিক সেভাবে তোমরা তোমাদের যা কিছু আছে খাদ্য নিয়ে তোমাদের যা আছে সব কিছু নিয়ে টেকনাফের উদ্দেশ্যে নীলা মাদ্রাসায় তোমাদেরকে দেখতে চাই ভাইয়েরা আমার জেনে রাখুন আল্লাহ রাব্বুল আলামিন জেনে রাখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধিক্কার দিচ্ছেন কোরআনে কোরআনের ভিতরে একদল মানুষকে ধিক্কার দিয়ে বলছেন আমানু মালাকুম ইদা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকাউতুম ইলাল আরদ হে মমিনগণ তোমাদের কি হলো যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হতে বলা হয় তখন তোমরা মাটি জড়িয়ে বুক আটকে ধরে থাকো ছাগল যেমন খামি দেয় তোমরা সেরকম খামি দিয়ে দাঁড়িয়ে যাও ব্যাপারটা কি আল্লাহ তালা এভাবে ধিক্কার দিয়ে বলেছেন আমার ভাইয়েরা আমরা কি ছাগলের মতো খামে দিয়ে দাঁড়াবো না সাহাবায় গ্রামদের মতো সেভাবে আমরা দাঁড়িয়ে যাবো না আনুল্লাদিনা বায়াউ মুহাম্মাদা আলাল জাহাদে মা বাকিনা আবাদা আমরা সে জাতি যারা আল্লাহর নবীর হাতে হাত থেকে বয়াত করেছি আমাদের দেহের সঙ্গে যতক্ষণ পর্যন্ত রুহ থাকবে আমাদের বডির সঙ্গে যতক্ষণ পর্যন্ত মাথা থাকবে আমরা ততক্ষণ পর্যন্ত জেহাদ চালিয়ে যাব যুদ্ধ চালিয়ে যাব আমরা কোন রকম পিসপা হব না ভাইয়েরা আমার আপনারা বিস্তারিত এই বইয়ের থেকে পড়বেন এই বই আলহামদুলিল্লাহ জেহাদ সম্পর্কে যত হাদিস যত আয়াত এবং জাহাজ সম্পর্কে যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্ন উত্তর দিয়ে এই জাতির সামনে কামতের মাঠেই কাম কিতাব হুজ্জত হয়ে দাঁড়াবে আল্লাহ যারা জেহাদ শুনে পিস্পা হতো তাদের সমস্ত সংশয় তাদের সমস্ত প্রশ্ন উত্তর দিয়ে এক কিতাব পেশ করা হয়েছিল এরপরেও যারা ময়দান থেকে পিছে রয়ে যাবে কামতের মাঠে আল্লাহর দরবারে ওই মজলুম আরাকানি মুসলমানরা যখন ফরিয়াদ করে বলবে আল্লাহ আমরা ফরিয়াদ জানিয়েছিলাম ওই বাংলাদেশি মুসলিমরা আমাদেরকে ছেড়ে দিয়েছিল আমরা টলার ভরে আহত অবস্থায় ক্ষুধা অবস্থায় তৃষ্ণায় কাতর অবস্থায় ওদের কিনারে গিয়ে পৌঁছেছিলাম ওরা আমাদেরকে ধিক্কার দিয়ে কুফাদের হাতে ফিরিয়ে দিয়েছে আপনারা জানেন যারা ঘর থেকে বের হয়ে আসে এদেরকে আর ওইখানে ফেরত যেতে দেওয়া হয় না ওদের মেয়েদেরকে কচি কচি মেয়েদেরকে ওরা আলাদা করে নিয়ে যায় যুবক ছেলেদেরকে আলাদা করে মেরে ফেলে আর ওই বুড়া এবং যারা মেয়ে লোক আছে বুড়ি এদের জন্য আলাদা নঙ্গরখানা খুলেছে সেখানে এদেরকে রাখে আর দেখাচ্ছে আমরা এদেরকে মেরে ফেলছি না আর যাদেরকে ধরে না হচ্ছে সেই মজলুম মুসলিমদেরকে হত্যা করে ওদের মাথা নেড়া করে দিয়ে বৌদ্ধদের পোশাক পরিধান করে দিয়ে মিডিয়ায় ছবি পাঠিয়ে দেয় মুসলমানরা বৌদ্ধদেরকে হত্যা করেছে আমার ভাইয়ের আমি শুরুতে বক্তব্য শুরুতে বলেছি আমার এই বক্তব্য যারা পরে এসেছেন শুরুর বক্তব্যগুলো ইন্টারনেট থেকে আবার শুনে নেবেন বারবার শুনো ইমান তাজা করো আল্লাহর কাছে কেমতে হাজির হতে হবে জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জেহাদের প্রশিক্ষণ দিয়েছেন কোরআনে আল্লাহ তারা বলছেন নিজে লড়াই করেছেন যদি দুনিয়ার কোনো মানুষ তোমার ডাকে সাড়া না দেয় আল্লাহ তারা বলছেন তার নবীকে ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নাফসাক হে নবী আপনি একাই আল্লাহর রাস্তায় যুদ্ধ চালিয়ে যান আপনার সঙ্গে আর যদি কেউ না থাকে আপনি আপনাকে ছাড়া আর কাকে প্রয়োজনে চলে যান আপনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আলাকাতে বলছেন ওয়াকাফাল্লাহুল মুমিনিনাল কিতাল আল্লাহ মুমিনদের জন্যই যুদ্ধ করার ব্যাপারে আল্লাহই যথেষ্ট মুমিনদের পক্ষে যুদ্ধ করার যথেষ্ট কে আমাদের কিছু নেই অস্ত্র নেই আল্লাহ কোরআনে অঙ্গীকার করেছেন কামমিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম কত ক্ষুদ্র ক্ষুদ্র বাহিনী কত বিশাল বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজয় লাভ করেছে আল্লাহর সাহায্যে কার সাহায্যে সাহায্য মালিককে আমি বলে থাকি আজকে যারা আমাদেরকে দুর্বল করছো ভয় দেখাচ্ছ আমি বলছো মুসলমানদের কি আছে তোমাদের হাতে কি আছে আমি তোমাদেরকে যা জানিয়ে দিতে চাই ইসলামের সূচনা লগ্ন থেকে পর্যন্ত যতগুলো যুদ্ধ হয়েছে মুসলিমরা বিজয় লাভ করেছে সেই সব যুদ্ধে কি মুসলমানদের শক্তি কাফেরদের চেয়ে বেশি ছিল না কম ছিল বদরের যুদ্ধে মুসলিমদের শক্তি কাফেরদের চেয়ে বেশি ছিল না কম ছিল এরকম ভাবে হোনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা একটু বেশি ছিল তো কাফেরদের তুলনায় বেশি না এমনি বেশি ছিল সাহাবায়কেরাম খুশি আজকে আমরা সংখ্যা কমের কারণে পরাজয় বরণ করব না অনেক লোক আপনারা জানেন যখন মুসলিমদের এতেমাদ এবং তাদের বিশ্বাস নিজেদের উপরে চলে আসে আল্লাহ বরদাস্ত করেন না ওই যুদ্ধে যখন প্রবেশ করলো চতুর্দিক থেকে হাওয়াজেন গোত্রের লোকেরা এমন ভাবে তীর আর বর্ষা মারতে শুরু করলো মুসলিমরা পিস্পা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল আল্লাহর নবী যুদ্ধের ময়দান আহত একা পড়ে আছেন আল্লাহর নবীকে ঘিরে আর কোনো লোকজন নেই শয়তান খবর ছড়িয়ে দিল মোহাম্মদ মারা গেছে আপনারা জানেন আল্লাহর নবী তখন আবার ডাক দিলেন তালাও এবাদ আল্লাহ ওহে আল্লাহর বান্দার আমার কাছে চলে আসো আমাকে কেন্দ্র করে যুদ্ধ শুরু করো সামনে বাড়ো এবারে আর জনশক্তির কোনো ভরসা নাই আত্মবিশ্বাস নাই ভরসা চলে গেছে আল্লাহর উপরে যখন আবার তারা ফিরে যুদ্ধ শুরু করল সেই যুদ্ধে আল্লাহ রব্বুল আলমিন মুসলিমদেরকে বিজয় দান করলেন শুধু বিজয় দান করে না ইতিহাস পড়ুন ইসলামের ইতিহাসে যত যুদ্ধে যত গণিমাতের মাল পেয়েছেন ওই যুদ্ধে তার সবচেয়ে বেশি পেয়েছিলেন সাহায্য করার মালিক কে আজকেও সাহায্য করবেন কে সুতরাং না আহ্বান করছি যারা খানকায় আছেন পীরের মুড়িদা রয়েছেন যারা তাবলিগ করছেন মারনেওয়ালা দেখতা নেহি মরনেওয়ালা কোন হয় যে হত্যা করছে সে আজকে বিবেচনা করছে না তুমি তাবলিগ করো মাশালা তোমাকে কিছু বলবো না তুমি অমুক করো জামাত করো তোমাকে কিছু বলবো না তুমি অমুক পীরের মুরিদ তোমাকে কিছু বলবো না না বার্মার দিকে তাকাও আফগানিস্তানের দিকে তাকাও ইন্ডিয়ার দিকে তাকাও যখন কুফাররা হামলা করে তখন প্রত্যেকটা মানুষকে নির্বিচারে হত্যা করে ব্যবসায়ীকে হত্যা করে যুবককে হত্যা করে যে যেই দল করে সেদিকে বিচার না করে পাইকারি মুসলিম হিসাবে খালি খতনা করানো আছে কিনা ছেড়ে দেখে হত্যা করে এর জ্বলন্ত প্রমাণ আজকে আরাকানে যে যজ্ঞ শুরু হয়েছে এই জবাই তারা শুরুই করেছে তাবলিক জামাতের দশ জন ভাইকে জবাই করার মাধ্যমে এটা আমার কথা না আজকের পত্রিকা দেখুন আজকের পত্রিকায় পরিষ্কার লেখা আছে আমার দেশ পত্রিকায় বিস্তারিত দিয়েছে কিভাবে তাবলিক ওনাদেরকে হত্যা করলো ভাইয়েরা আমার এখানে সব পত্রিকা আছে আমার দেখাবার সময় নেই এতক্ষণ যে কথাগুলো বলেছি সব কথাগুলো নির্ভরযোগ্য পত্রিকার থেকে নেওয়া এরপরে শোনো আমি তোমাদেরকে আহ্বান জানাচ্ছি যে যেই দল করো সব ভুলে গিয়ে যেই ফেরকায় জড়িত আছো যেই খানকায় আছো সব ছেড়ে দিয়ে ময়দানে চলে আসো জেনে রাখো যখন জেহাদ ফরজুল আইন হয়ে যায় তখন জেহাদের চেয়ে বড় কোনো এবাদত থাকে না তোমাদের সুফিদের ইতিহাস পড়ো সুফিবাদের যতগুলো সিলসিলা রয়েছে সমস্ত সিলসিলায় একজন বুজুর্গ পীরের নাম আসে ফুজাইল ইবনে আয়াজ রাহমাহুল্লাহ এই ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাই মক্কা মদিনায় ইবাদত করতেন এতে কাজ করতেন আপনারা জানেন মক্কায় আর কিছু না হলেও এক রাকাতে লক্ষ রাকাতের সব পাওয়া যায় জমজমের পানি খাওয়া যায় বাইতুল্লাহ তওয়াফ করা যায় আল্লাহর নবী যেই জমিনে হাঁটাহাঁটি করেছেন সেই জমিনে হাঁটাহাঁটি করা যায় এরপরেও ওই সময় আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই জেহাদের ময়দানে ছিলেন তিনি যখন যুদ্ধ করছেন তার ছাত্ররা তাকে জানিয়ে দিয়েছিল হুজুর আপনিও তো পারেন মক্কায় গিয়ে ইবাদত করতে কেন খামাকা কষ্ট করতে যাচ্ছেন সেই সময় আবদুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাই ওই ফজাইল আয়াজকে উদ্দেশ্য করে যে পত্র লিখেছিলেন আমার এই কিতাবে রেফারেন্স সহ সেই কবিতাগুলো লেখা আছে ইয়া আবেদাল হারামাইন লাও আবসারতানা লা আলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালাবু ওহে মক্কা মদিনার আবেদ তুমি মক্কায় বসে ইবাদত করছো এক রাকাতে লক্ষ রাতের সব পাচ্ছ জমজমের পানি পান করছো বাইতুল্লাহ তওয়াফ করছো হাজরে আসওয়াদ চুমু খাচ্ছ সব ঠিক কিন্তু জেনে রাখো তুমি যদি আমাদের এবাদত দেখতে আমাদের এবাদত দেখলে পরে তোমার এই সমস্ত এবাদত গুলোকে ছলো না বলে তুচ্ছ করতে কারণটা কি তুমি মনে করতে তুমি এ সমস্ত এবাদত করছো না খেলনা করছো উপহাস করছো কারণ আল্লাহর নবী এই ফজিলাত গুলো ত্যাগ করে মক্কার থেকে মদিনায় হিজরত করেছিলেন আল্লাহর নবীর সাহাবিরা এই মক্কা মদিনার এবাদত ত্যাগ করে বিশ্বের আনাচে কানাচে যুদ্ধ করে রক্ত দিয়ে তারা শহীদ হয়েছেন এজন্যই বলেছেন মান কানা ইয়াখজিবু খাদ্দাহু বিদমুইহি ফানহুরুনা বিদিমাইনা তাতাখাদ্দাবু তুমি যখন ইবাদত করতে বসো তখন তোমার এবাদতের জজবায় তোমার চোখের পানি গিরিবা ভিজে বেয়ে যায় আর আমাদের যখন এবাদত করতে জজবা আসে তখন কি হয় জানো চোখের পানি নয় আমাদের মাথার তাজা রক্ত আমাদের বুকের রক্ত দিয়ে আমাদের জামাগুলো ভিজে যায় তুমি যখন এবাদত করতে বসো আতর গোলাপ সুন্দর সুগন্ধি লাগিয়ে বসো ভালো কথা এটা আল্লাহর নবী পছন্দ করেছেন কিন্তু আমাদের খুশবু কি জানো আমরা যখন এবাদত করতে যাই তখন দামি আতর নয় উদ নয় মেশকাম্বার নয় যুদ্ধের ময়দানের ধুলা বালু এবং ঘোড়ার পায়ের খুলের আঘাতে বের হওয়া অগ্নিস্ফুলঙ্গ আমাদের আতর তোমাদের ঘোড়াগুলো তোমাদের হাদিয়া তোহবা টানতে টানতে ক্লান্ত হয়ে যায় পীরের হাদিয়া তিনি বলছেন আমার কথা নয় আওয়ামান কানা ইউতিবু খাইলাহু ফি বাতিলিন ফকুয়ুলুনা ইয়াওমা সাবিহাতে তাতাবু আমাদের ঘোড়াগুলো জানো হাদিয়া তোবার বোঝা টানতে টানতে নয় যুদ্ধের মাদারে যুদ্ধ করতে করতে আমাদের ঘোড়াগুলো ক্লান্ত হয়ে যায় এরপরে তিনি আরো লেখলেন তুমি যখন তুমি যখন মারা যাবে তোমার মৃত্যুর সময় তোমার জানা যায় লক্ষ লক্ষ মানুষ হাজির হবে কারণ তুমি নাম করা বুজুর্গ ইতিহাস খ্যাত পীর লক্ষ লক্ষ মুড়ি তোমার আসবে তোমার জানা যায় লোক হবে আমার জানা যায় ভয় পাবে কেউ আসবে না কিন্তু জেনে রাখো তোমার জানাজায় লোকের দরকার আছে আমার জানাজায় লোকের দরকার নাই কারণ তুমি তো মরে গেছো আমি শহীদ হয়েছি আমি জীবিত আল্লাহর কাছে কোরআন আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না বরং তার আল্লাহর কাছে জীবিত তোমরা টের পাচ্ছ না আমার যুবক ভাইয়েরা আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে চাই খানকায় বসে বুজুর্গ হয়ে বিছানায় বসে মরতে চাও না আল্লাহর রাস্তায় শহীদ হয়ে জীবিত থাকতে চাও এরপরে তিনি লিখেছেন তোমার যত বড় বুজুর্গই হও তোমার আমার মাঝে পার্থক্য আছে তুমি যখন মরে যাবে তোমার শরীরের থেকে দামি দামি কাপড়গুলো খুলে তোমাকে গোসল করানো হবে আর আমার আর তোমার মধ্যে পার্থক্য নেই আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যাই আমার কাপড় খোলা হবে না আমাকে গোসল করানো হবে না আমার রক্ত মাখা জামা পাগড়ি দিয়ে ওই পুরান কাপড় দিয়ে আমাকে দাফন করা হবে কারণ কেয়ামতের মাঠে আমি যখন উঠব আল্লাহর নবী বলেছেন কেয়ামতের মাঠে এই যুদ্ধের ময়দানে আহত এবং নিহত লোকেরা উঠবে দামান তাদের গুলো আবার তাজা হয়ে যাবে নতুন করে তাজা রক্ত ঝরতে থাকবে দ লৌন হু লৌন দমে রিহু রিহুল মিসকে রংটা হবে রক্তের রং আর গ্রানটা হবে নিষ্কম্বরের চেয়ে বেশি গ্রান ভাইরা আমার এজন্য তিনি লিখেছেন হাদা কিতাবুল্লাহ ইয়ান্তিকু বাইনানা লাইসা শাহীদু লা ইউকযাবু মৃত্যু নয় শহীদ তোমরা তাদেরকে মৃত্যু বলো না আমার ভাইয়েরা এই রকম যখন পত্র লেখলেন ফোজাইল ইবনে আয়াদের কাছে ফোজাইল ইবনে আয়াজ এই পত্র পেয়ে বললেন সাদাকা আবু আব্দুর রহমান আব্দুল্লাহ বিন মুবারক ঠিক সত্য কথাই বলেছে ওয়া নাসাহানি এবং আমাকে যথাযোগ্য উপদেশ দান করেছে আমার যুবক ভাইয়েরা বাংলার প্রান্তে প্রান্ত অবস্থানকারী ভাইয়েরা যাদের কানে আমার আওয়াজ যাচ্ছে তোমাদেরকেও বলছি সমস্ত দল ত্যাগ করে খানকা ত্যাগ করে চিল্লা ত্যাগ করে এখন চলো তোমাদের চিল্লাওয়ালা দশজন ভাইকে কতল করেছে সেই চিল্লার সাথী ভাইদের মুক্তির জন্য সেই চিল্লার সাথী ভাইদের রক্তের জন্য ওই মুসলিম ভাইদের মুক্তির জন্য আমি তোমাদেরকে আহ্বান করব আগামী মঙ্গলবার তোমাদেরকে আহ্বান করব চট্টগ্রাম থেকে টেকনাফের রাস্তায় রোডের পাশে টেকনাফের কাছে নীলা মাদ্রাসা ওই মাদ্রাসায় আমরা হাজির হয়ে যাব তোমরা যে যেখানে আছো যার যা কিছু আছে কারোবার নির্ভর না হয়ে তোমরা ওখানে হাজির হয়ে যাবে যাদের যাওয়ার সুযোগ আছে যান দিয়ে তারা যান দিয়ে সাহায্য করো যাদের যান দিয়ে যাওয়ার সুযোগ নেই মাল দিয়ে সাহায্য করো যাদের দুটো সুযোগ আছে যান এবং মাল দুটো দিয়ে সাহায্য করো চতুর্থ নাম্বার জানও দেব না মালও দেব না এই মুনাফিকদের অন্তরে মুক্ত হইও না আল্লাহর নবী বলেছেন ইদা তুমুল জিহাদা ফাসাল্লাতাল্লাহু আলাইকুমুজ জিল্লা যখন তোমরা জেহাদ ছেড়ে দিবে আল্লাহ তারা তোমাদের উপরে জুলুম নির্যাতন অপমানকে চাপিয়ে দিবেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন মাল্লাম ইয়াকজু ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মা তাআলা শাওবাতিন মিনান নিফাক যেই ব্যক্তি জীবনে কখনো জেহাদ করে নাই অথবা জেহাদের জজবা ময়দানে যাওয়ার মতো ইচ্ছা আকাঙ্ক্ষা লালন করে নাই মা তাআলা শাওবাতিন মিনান নিফাক সে ব্যক্তি আংশিক মুনাফিক হয়ে মৃত্যুবরণ করেছে আমি তোমাদের জিজ্ঞেস করতে চাই মুনাফিক হয়ে মৃত্যুবরণ করতে চাও না আল্লাহর কাছে তোমরা সত্যিকার ওয়াদা করে ওয়াদা পূরণ করতে চাও কে কে রাজি আছো তাকবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করেন আমিন আজকের আমার দেশ পত্রিকার দশ নাম্বার পৃষ্ঠায় রয়েছে উঠতি বয়সের মুসলিম মেয়েদেরকে ধরে নিয়ে যাচ্ছে মগ সন্ত্রাসীরা দাওয়াতি কাজে জড়িত তাবলিক জামাতের দশজন সদস্যকে যাত্রীবাহী বাস থেকে টেনে হিচড়ে নামিয়ে বাজারে জবাই করে দেওয়া হয় পৈচাসিকতার তাণ্ডবে ক্রমশ ভারী হয়ে উঠছে আরাকানের পরিবেশ মংডু আকিয়াব টাঙ্গপ ও বুড়িচং বুচিডং এলাকার পরিস্থিতি অত্যন্ত শোচনীয় মিয়ানমারের বিপর্যয়ের অঞ্চলে বসবাসকারী মুসলিম জাতিগোষ্ঠী চরম মানবিক বিপর্যয়ের সম্মুখীন ভাইয়েরা আমার আপনারা জানেন এর আগেও আরাকানে মুসলিমদেরকে নিধন করা হয়েছে এই বিশ হাজার বর্গ মাইল অধ্যুষিত সমগ্র আরাকান উত্তর পশ্চিমে একশো একাত্তর মাইল ব্যাপী বাংলাদেশ দ্বারা পরিবেষ্টিত কত মাইল একশত একাত্তর মাইল ব্যাপী বাংলাদেশ দ্বারা পরিবেষ্টিত আরাকানের মোট জনসংখ্যা চল্লিশ লাখ তার মধ্যে বিশ লাখ বিশ লাখ হিন্দু খ্রিস্টান প্রদেশটিতে জাতিসংঘের ভাষায় বিশ্বের সবচেয়ে নিপীড়িত সংখ্যালঘু সম্প্রদায় মুসলিম ধর্মাবলম্বী রোহিঙ্গাদের শিক্ষা নাই শিক্ষা ব্যবস্থা ব্যবসা ও চলাফেরার উপর তাদের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ আরোপ করে রাখে রোহিঙ্গা মুসলমানরা মিয়ানমারে রাষ্ট্রহীন জনগোষ্ঠী সরকার তাদের নাগরিকের মর্যাদা দিয়ে নারাজ মুসলিম ঐতিহ্য মুছে ফেলার উদ্দেশ্যে মিয়ানমার সরকার এ প্রদেশটির নাম পাল্টাতে নতুন নামকরণ করেছে রাখাই নামে আরাকানে মুসলিম নিধন অনির্বর্তনের বাহিনী অনেক কাহিনী অনেক পুরনো রোহিঙ্গা উৎখাতের অংশ হিসেবে উনিশশো থেকে দুই সাল পর্যন্ত একশোটি বড় বড় বড় ছোট আকারের সহিংসতা ও সাম্প্রদায়িক দাঙ্গা ও মিলিটারি অপারেশন পরিচালিত হয় অনেক মসজিদকে পরিণত করেছে গোডাউনে নতুন মসজিদ নির্মাণ তো বন্ধ গুলো সংস্কারের অনুমতি মিলে না বহু মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে করেছে মগ দস্যুরা বৃত্তশালী মুসলিমদের জমি জমা কেড়ে নিয়ে নিঃস করে দিয়েছে রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণে জোর করে বিনা পারিশ্রমিকে মুসলিমদের শ্রম আদায় করা হয় নানা অজুহাতে অতিরিক্ত ট্যাক্স আরোপের কারণে আরাকানের মুসলমানদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে গেছে ক্রমাগত সহিংসতা ও নিবর্তনের শিকার হয়ে হাজার হাজার রোহিঙ্গা মুসলমান দেশ থেকে বাধ্য হয় সরকারি হিসাবে পঁচিশ হাজার রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে আশ্রয়ের হিসাব থাকলেও এ সংখ্যা বেসরকারি হিসাবে পাঁচ লাখ ছাড়িয়ে গেছে ইতিহাসের বর্ণনা অনুযায়ী খ্রিস্টপূর্ব ছাব্বিশশো ছেষট্টি অব্দ থেকে সতেরোশো সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দ পর্যন্ত আরাকান ছিল একটি স্বাধীন ও সার্বভৌম রাজ্য অষ্টাদশ শতকে বর্মি রাজ বোধা পাইয়া সতেরোশো বিরাশি থেকে আঠারোশো এগারো সশস্ত্র আক্রমণের মাধ্যমে আরাকানকে বার্মার অন্তর্ভুক্ত করে নিলে দেশটি তার স্বাধীনতা হারায় তাও মাত্র অর্ধ শতাব্দীর জন্য তারপরই এ রাজ্য ব্রিটিশ শাসনে চলে যায় ব্রিটিশ শাসনের উত্তরাধিকার হিসেবেই এটি আজ মিয়ানমারের অংশ ভাইয়েরা আমার অনেক লম্বা কাহিনী লিখেছে আজকের আমার দেশ দশ নম্বর পৃষ্ঠায় পড়ে নেবেন আমাদের মনে রাখতে হবে আমি আগেও বলেছি যখন কোনো ভূখণ্ডে কেউ আক্রমণ করে ওই এলাকার লোকদের জন্য তখন জিহাদ করা ফরজে আইন হয়ে যায় তারা যদি না পারে অথবা না করে তখন তার পাশের লোকদের উপরে ফরজে আইন হয়ে যায় তারা না পারলে তার পাশের লোকদের জন্য তারা না পারলে তাদের পাশের জন্য এই রকম ভাবে সারকানোয়া গরবান সারা বিশ্বের মুসলিমদের উপরে ফরজুল আইন হয়ে যায় হানাফি মজহাবের প্রসিদ্ধ কিতাব ফতুয়ায় স্বামী তৃতীয় খণ্ডের দুইশো আটত্রিশ নম্বর পৃষ্ঠায় হানাফি মাঝহের প্রখ্যাত ইমাম এবনে আবেদিন স্বামী রহমাতুল্লাহ আলাই বলেছেন আজকে যারা হানাফি মাঝহকে মানেন আমি তাদেরকে বলবো সত্যিকার যদি হানাফি হয়ে থাকো এই ফতুয়া অনুযায়ী তোমার উপরে জেহাদ ফরজ আইন হয়ে গেছে অফরজ আইন ইন হাজামু আলা সাদরিম মিন সুগুর ইসলাম এবনে আবেদিন স্বামী লিখেছেন যখন কোন ভূখণ্ডে শত্রু বাহিনী প্রবেশ করে তখন তাদের উপরে জেহাদ ফরজ আইন হয়ে যায় সির ফরজ আইন করবে মান করুবা মিনহুম অহম ইয়াকদিরুন আলাল জিহাদ নেহায়া থেকে নেহায়া লিখেছেন আন্নাল জেহাদ আইদা জান আইন যখন জেহাদের জন্য ডাক আসে তখন তার নিকটবর্তী যে মুসলিমরা আছে তাদের উপরে জেহাদ ফরজে আইন হয়ে যায় এরপরে লিখেছেন যদি ওই মুসলিমরা না পারে ফাইন উহতুজা ইলাইহিম বিয়ান আজাজা কানা ইয়াকরুব মিনাল আদুফিয়ানিল মুকাফামাতে মাল আদুফে যদি ওই মুসলিমরা অক্ষম হয়ে যায় অথবা অক্ষান্ত না কিন্তু তারা যুদ্ধ করছে না লাকিন্নাহুম তাকাসালু ওয়ালাম ইউজাহিদু তারা যুদ্ধ করছে না জিহাদ করছে না ফাইন্নাহু আলা মাইয়ালিহিম তাহলে তাদের পার্শ্ববর্তী যারা রয়েছে তাদের উপরে জিহাদ ফরজ হয়ে যায় ফরজ হয় তা উল্লেখ করে দিয়েছেন ফরজ আইনিন কাসসালাতি ওয়াস সাওম যেরকম ভাবে সালাত এবং সাওম প্রত্যেকটা মুসলিমের জন্য ফরজ আইন এরকম ফরজ আইন হয়ে যায় এক্ষেত্রে ঋণগ্রস্ত ব্যক্তি যার কাছে ঋণী তার পারমিশনের প্রয়োজন নেই স্বামী স্ত্রীর পারমিশনের প্রয়োজন নেই স্ত্রীর স্বামীর পারমিশনের প্রয়োজন নেই সন্তানদের প্রয়োজন নেই মা বাবার অনুমতি নেওয়ার জন্য কোন মুড়িদের প্রয়োজন হবে না কোন পীরের অনুমতি নেওয়ার জন্য যে যে অবস্থায় আছে সে অবস্থায় যেমন নামাজ পড়ার জন্য কোন পীরের অনুমতি প্রয়োজন নেই এমনি ভাবে জাকাত দেওয়ার জন্য জন্য হজ করার জন্য রোজা রাখার জন্য যেমনি ভাবে কারো অনুমতির প্রয়োজন নেই এরকম ভাবে জেহাদ যখন ফরজ আইন হয়ে যায় তখনও কারো অনুমতির প্রয়োজন নেই উনি লিখেছেন আলা আইয়াফতারে আলা জমি আহাদ ইসলামে সারকান ওয়া গরবান আলা তাদরিজ এরকম সারকান ওয়া গরবান গোটা পৃথিবী মুসলিম দুবার ফরজ আইন হয়ে যায় এমনি ভাবে মালিকি মাযহাবের কিতাব হাসিয়াত দুসুকি এই কিতাবের তিন নাম্বার খণ্ডের তিনশো বাষট্টি পৃষ্ঠায় একই অবস্থা লিখেছেন এরপরে সাফি মাজহাবের কিতাব নেহায়াতুল মোহতাজ এরা সরহিল মেনহাজ সব কিতাবের এবারত আমার কাছে লেখা আছে সময়ের স্বল্পতার কারণে এবারত পড়তে যাচ্ছি না এই কিতাবের চার নাম্বার খণ্ডের সাতান্ন পৃষ্ঠায় একই বক্তব্য দেওয়া হয়েছে হাম্বলি মাজহাবের কিতাব বিশ্ববিখ্যাত কিতাব আল মুগনি লেবনে কোদামা এই কিতাবের তিন নম্বর খণ্ডের চারশো চার নাম্বার পৃষ্ঠায় একই বক্তব্য দেওয়া হয়েছে এমনি ভাবে ইমাম এবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই ফতোয়াল কুবরা আট নম্বর খণ্ডের চারশো নম্বর পৃষ্ঠায় বলেছেন ইদা দেখাল আল আদুব্য বিলাদ আল ইসলাম যখন শত্রু মুসলিমদের শহরে ঢুকে যায় তখন আর কোনো সন্দেহ নেই তখন তাদের উপরে হাত পর্যায়ীন হয়ে যায় এরা না পারলে পাশের লোকদের উপরে সেই হিসাবে আজকে বাংলাদেশের প্রতিটি মুসলিমের উপরে সে চাই সরকারি হোক বেসরকারি হোক চাই তাবলিগি হোক চাই পীরের মরিদ হোক যেই হোক না কেন প্রত্যেকের জন্য যে হাত ফার জাইন হয়ে গেছে আল্লাহ রব্বুর আলম করে বলেছেন সূরা তওবার একচল্লিশ নম্বর আয়াতে ইনফেরু খিফাফান ওয়া সিকালা জিহাদের ময়দানে বেরিয়ে পড়ো হালকা হও ভারী হও মোটা হও চিকন হও অস্ত্র আছে বা নাই এরকম তুমি প্রশিক্ষণগ্রস্ত হয়ে থাকো বা না হয়ে থাকো অস্ত্র থাকুক বা না থাকুক যেভাবে আছো বের হয়ে যাও খিফাফান ওয়া সিকালা সব অবস্থায় বের হয়ে যাও আল্লাহ তারা বলছেন ইল্লা তানফিরু যদি আজকে ডাক পাওয়ার পর বের না হও জেনে রাখো আজিব কুমা আজাবান আলিমা আল্লাহ তোমাদেরকে মর্মন্তুত শাস্তি দিবেন ওয়াস্তাবদিল কমান গাইরাকুম এবং তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে আর এক জাতি সৃষ্টি করবেন ওয়ালা তাদুর রোহ সেই তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না আমার ভাইদেরকে আমি জানতে চাই আমরা কি চাই আল্লাহ আমাদের জেহাদ না করার কারণে ধ্বংস করে গজব দিয়ে বিলীন করে দিয়ে অন্য জাতিকে সৃষ্টি করুক না আমরা চাই আল্লাহ আমরা তোমার হবানের সারা দিয়ে আমরা যুদ্ধ করতে চাই আরাকানি মুসলিম আমাদের ভাই আমরা তাদের পাশে দাঁড়াতে চাই রাজগির ইনশাআল্লাহ আল্লাহ সুবাহান আমাদের সকলকে এই অঙ্গীকার পূরণ করার তৌফিক দান করুন আমিন ওসল্লাহ তাআলা نبينا محمد وعلى آله وصحبه أجمعين